ছুটে এসো মুসলিম দোলে দোলে বাৎসরিক ওয়াজ মাহফিলে ছুটে এসো মুসলিম দোলে দোলে বাৎসরিক ওয়াজ মাহফিলে ছুটে এসো মুসলিম দোলে দোলে কোরআনের এই মাহফিলে জামিয়া আবু হুরাইরা মাদ্রাসা ময়দানে ছুটে এসো মুসলিম দোলে দোলে বাৎসরিক ওয়াজ মাহফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনের এই মাহফিলে এখানে হবে আজ কোরআন হাদিস সহি শুদ্ধ কথা রসুল প্রেমে উজ্জীবিত হয়ে ভেঙে যাবে নীরবতা এখানে শ্রবণ করে হৃদয়ের কানে শ্রবণ করে হৃদয়ের কানে শ্রবণ করে আনতে হবে যে আমালে ছুটে এসো মুসলিম দলে দলে বাৎসরিক ওয়াজ মাহফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনের এই মাহফিলে ইমানি রোগে আক্রান্ত মানুষ সমাজ ছেয়ে গেছে পাপ কালিমায় দূর হবে সবাদার আজকের এই জান্নাতি বাগানের ওসিলায় ইমানি রোগে আক্রান্ত মানুষ সমাজ ছেয়ে গেছে পাপ কালিমায় দূর হবে সবাধার আজকের রে জান্নাতি বাগানের সবাধার আজকে রে জান্নাতি বাগানের রসিলাল সব ফরিয়াদ জানাবো মোরা সব ফরিয়াদ জানাবো মোরা সব ফরিয়াদ জানাবো মোরা প্রভুর কাছে আজ হাত তুলে ছুটে এসো মুসলিম দলে দলে বাৎসরিক আজ মাহফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনের এই মাহফিলে আখেরি জাত করে তবে ফিরব বাড়ির পথে ফজরের নামাজ পড়ব সবাই পড়ব জামাতের সাথে আখেরি জাত করে তবে ফিরব বাড়ির পথে ফজরের নামাজ পড়ব সবাই পড়ব জামাতের সাথে আখেরি জাত করে সবাই পড়ব জামাতের সাথে নামাজকে কাজা হতে দেব না নামাজকে কাজা হতে দেব না নামাজকে কাজা হতে দেব না তবে ধন্য আশা মাহফিলে ছুটে এসো মুসলিম দলে দলে বাৎসরিক ওয়াজ মাহাফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনের এই মাহাফিলে জামিয়া আবু ভাইরা মাদ্রাসা ময়দানে ছুটে এসো মুসলিম দলে দলে বাৎসরিক আজ মাহাফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনে রে মাহাফিলে ছুটে এসো মুসলিম দলে দলে বাৎসরিক আজ মাহাফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনে রে মাহাফিলে ছুটে এসো মুসলিম দলে দলে বাৎসরিক ওয়াজ মাহফিলে ছুটে এসো মুসলিম দলে দলে কোরআনের এই মাহফিল